আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে কখনো কোনো একটা কথার উপর গুরুত্বারোপ করার জন্য কসম করেন আমরা যেমন কাউকে কোন একটা কথা ভালো করে বিশ্বাস করাবার জন্য গুরুত্ব দেওয়ার জন্য কসম করি আল্লাহর কসম বিষয়টা এমনই আল্লাহ তাহলে অনেক সময় পরবর্তী কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য কসম করেন এরপর আল্লাহ তালা বলতেছেন কুতিলা আসহাবুল উহদুদ ওই যে গর্তওয়ালা যারা মুসলমানদেরকে গর্ত করে মুসলমানদেরকে পুড়ে মারছে তাদের উপর আল্লাহর লানত কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ গর্ত করে মুসলমানদেরকে হত্যা করছে তারা মুসলমানদেরকে পুড়ে মারছে আর তারা গর্তের পাশে দাঁড়িয়ে তামসা দেখতেছিল وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد তারা মোমেনদেরকে শুধু এজন্য শাস্তি দিচ্ছিল যে তারা আল্লাহর উপর ইমান এনেছে কাফেররা মুসলমানদেরকে শাস্তি কেন দিছে কেন দিছে শুধু এই জন্যই দিছে তারা ইমান আনছে তার মানে কাফেররা মুসলমানদেরকে শাস্তি দেয় অন্য কোনো কারণে না শুধু ইমানদার হওয়ার কারণে এটা একবারে সেই তখন থেকে যে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতে আছে একবার চলতেছে কাফেররা মুসলমানদেরকে অন্য কোনো কারণে শাস্তি দেয় না শুধু মুসলমান কেন হইলো এই জন্য শাস্তিটা দেয় আর কাফেরদের পক্ষ থেকে শাস্তি যে আসবে এটা তো রসুল সাল্লাহ আলী আসলাম আমাদেরকে বলে দিচ্ছেন যে ইমানদার ইমানদার ইমানের উপরে থাকলে তার উপরে মুসিবত আসবেই মুসিবত আসবে এই জন্য যে সে কি সত্যিকারে ইমানদার না জন্মগতভাবে মুসলমান হয়ে গেছে বাবা মুসলমান মা মুসলমান বা এই জন্য সে মুসলমান না আসলে ইসলাম বুঝা শুনে মুসলমান হয়েছে এটা বোঝাবার জন্য বোঝার জন্য আল্লাহ তালা পরীক্ষা করবেন তো পরীক্ষা করে আল্লাহ তালা দেখেন যে মুসলমান কি আল্লাহ তালা দিনের উপর অটল থাকে না কাফের মুসলিমদের কথায় ওদিকে দৌড় দেয় তাদের জন্য আল্লাহ তালা এখানে জাহান্নামের শাস্তির কথা বলতেছেন এটা ওই জমানায় যারা মুসলমানদেরকে কষ্ট দিছে তাদের বেলায় যেমন কেমন পর্যন্ত যত মানুষ সত্যিকারের মুসলমানদেরকে কষ্ট দেবে সত্যিকারের মুসলমানদেরকে কষ্ট দেবে কষ্ট দেওয়ার পরে যদি তারা তওবা না করে তাহলে তাদের জন্য সে জাহান্নামের শাস্তি আর এর বিপরীতে মুসলমান যারা ইমানের উপর অটল থাকতে গিয়ে নিজের জান দিয়ে ফেলছে জীবন্ত দগ্ধ হয়েছে দুনিয়ার দৃষ্টিতে তারা বিফল কিছুই করতে পারে নাই তারা জাম দিয়ে ফেলছে আল্লাহ তালা কি বলতেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত দুনিয়ার দৃষ্টিতে তারা শেষ শেষ হয়ে গেছে একেবারে কিন্তু আল্লাহ তালা বলতেছে তারাই তো সফল তাদের জন্য রয়েছে জান্নাত দালিকাল ফৌজুল কাবির এটাই হলো বিরাট সফলতা এটাই বিরাট সফলতাটা দেখেন এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝি সফলতা কিসের নাম সফলতা এটার সংজ্ঞা কাফেরদের কাছে একরকম ইমানদারদের কাছে আরেক রকম কাফেরদের কাছে সফলতা হলো জানটা বেঁচে যাওয়া জান বেঁচে যাওয়া এটার নাম হলো সফলতা আর ইমানদারের কাছে সফলতা হলো আমার ইমানটা বেঁচে গেল কিনা তাহলে আমি সফল ইমান ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি কাফের হাতে আমি মারা যাই কাফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমি মারা যাই তাহলে তো আমি বিরাট সফলতা পেয়ে গেলাম বিরাট সফলতা পেয়ে গেলাম কারণ কাফের হাতে যদি মারা যায় একটা মানুষ তাহলে সে শহীদ আর হাদিস শরীফের মধ্যে আসছে যে শহীদের সব গুণ আল্লাহ তালা মাফ করে দেয় শাহিদ কুল্লু জম্বিন ঋণের গুণা ছাড়া আর বাকি সব গুণ আল্লাহ তালা মাফ করে দেয় সব গুণা একেবারে কাফের হাতে যদি মারা যায় এই মারা যাওয়াটা গুলির মাধ্যমে হোক তলোয়ারের মাধ্যমে হোক আগুন জ্বালিয়ে দিছে তাতে হোক আর এবার রইল যে একটা মানুষ যখন কাফের হাতে মারা যাইতেছে দেখতে মনে হবে সে তো কত কষ্ট পাইতেছে আগুনে জ্বলতেছে গুলি করা হইলো তার শরীর হাত হাত পড়ে গেছে দেখতে মনে হবে কত কষ্ট যেন পাইতেছে কিন্তু হাদিস শরীফ আসছে কি হাদিস শরীফ আসছে যে শহীদ মৃত্যুর কষ্টটা এতটুকু অনুভব করে যতটুকু তোমরা একটা পিঁপড়া কামড় দিলে অনুভব করো একটা পিঁপড়া কামড় দিলে কতটুকু অনুভব করি আমরা শহীদে শুধু এতটুকু অনুভব করে তো দেখা যায় কত কি হয়ে গেছে বুমে তার শরীর উড়ে গেছে একেবারে তলোয়ার দিয়ে তার গলাটা কেটে ফেলা হয়েছে কিন্তু আদিসে বলতেছে যে পিপিলিকায় যতটুকু কামড় দিলে যতটুকু কষ্ট পায় অতটুকু কষ্ট তারা পায় কিন্তু এর বিপরীতে কোন একটা মানুষ যখন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাহলে হাদিস শরীরের মধ্যে আসছে সে এত বেশি কষ্ট পায় এত বেশি কষ্ট পায় জীবন্ত একটা ছাগলকে চামড়া ছিললে যেমন কষ্ট পাবে ছাগলটা একটা মৃত একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে এরকম কষ্টটা পায় এরকম কষ্টটা পায় কিন্তু কষ্টটা হয় সম্পূর্ণ রুহের উপরে বাহ্যিকভাবে বোঝা যায় না এটা রুহের উপরে কষ্টটা হয় এদের বিপরীতে যদি শহীদ হয় বান্দা এই বিরাট ফজিলতটা হয় এই জন্য দেখেন রসুল সাল আলী হাসাল্লাম সমগ্র সৃষ্টির সেরা তাই না আল্লাহ তালার পরে তার মর্যাদা তারপরেও এমনিই তো রসুলের কত বিরাট মর্যাদা হবে তারপরে রসুল সাল আলী হাসাল্লাম শাহাদাতের মর্যাদার আল্লাহর কাছে চাইতেছেন হে আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন হাদিসের মধ্যে আসছে রসুল সাল আলী হাসাল্লাম এরশাদ করেন যে আমার ইচ্ছে হয় যে আমি শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই এভাবে চারবার আসছে একবার আন্নি উক্তাল ফি তুম্মা উহিয়া তুম্মা উক্তাল তুম্মা অহিয়া তুম্মা উক্তাল তুম্মা অহিয়া তুম্মা উক্তাল